بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین اما بعد باللہ من الشیطان الرجیم ویسألونک عن الجبال فقل ينصفها ربی نصفا فیذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا امتا یوم له রহমান তাসমা হামসা সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনী করিম নাজিল করেছেন এবং তার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পর যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিমের মৌজেজা দিয়ে কোরআনী করিমের আসমানি সিলেবাস দিয়ে সম্মানিত করেছেন রসুল করেছেন আমাদের তফসিল হবে সুরাতহার শেষ অংশ আজকে ইনশাআল্লাহ তালা হা আমরা শেষ করতে পারব তফসির হবে আয়াত নম্বর একশো পাঁচ থেকে হার আয়াত নম্বর পাঁচ এতে আল্লাহ ফকরাবুল আলমিন পাহাড় পর্বতের কথা উল্লেখ করেছেন যে লোকেরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাহাড় পর্বত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যে কেয়ামত হবে তো কেয়ামতের দিন পাহাড় পর্বত এই পৃথিবী যে এত উঁচু নিচু এসবের কি অবস্থা হবে এত মজবুত শক্ত পাহাড় পাথর এগুলি কি সব ধ্বংস হয়ে যাবে না আপন অবস্থায় থাকবে এই প্রশ্ন করা হয়েছিল নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে তার উত্তর এখানে দেওয়া হয়েছে ওর সাথে সাথে কেয়ামতের কিছু অবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে বর্ণনা করেছেন আর তারপরে আদাম আলি সালামের ঘটনা সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াস আলু নাক আনিল জিবাল হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাকে লোকেরা জিজ্ঞেস করে বা জিজ্ঞেস করবে বা করছে হাল বা ইস্তেকবাল মোজারের সেগায় বর্তমানও থাকতে পারে অর্থ আর ভবিষ্যতও থাকতে পারে তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে অথবা করবে আনিল জিবাল পাহাড় পর্বত সম্পর্কে কি জিজ্ঞেস করেছিল তারা জিজ্ঞেস করেছিল যে কেয়ামত যখন হবে সেগুলি থাকবে আপন অবস্থায় না ধ্বংস হবে ধ্বংস হবে তো কেমন করে ধ্বংস হবে বিশাল বিশাল পাহাড় কিভাবে ধ্বংস হবে আল্লাহ ফাকরুল আলমিন নবী সাল্লামকে বলছেন ফাকুল তাদের উত্তরে তুমি বলে দাও নাসফা আমার প্রতিপালক আল্লাহ এই পাহাড় পর্বতগুলিকে হা মানে এই পাহাড় পর্বতগুলিকে চূর্ণ বিচূর্ণ করে উড়িয়ে দেবেন নাস মানে ধুলি কণায় পরিণত করা আর বিক্ষিপ্ত করে দেওয়া ধুলোকে হাতে নিয়ে ছিটিয়ে একেবারে নিশ্চিন্ন করে দাও বিক্ষিপ্ত করে দাও এটাকে নাসফ আরবি ভাষায় বলা হয় ইয়ানসিফাহা রব্বি নাসফা এই বিশাল বিশাল পাহাড় পর্বত পৃথিবীর সবগুলিকে আল্লাহ কি করবেন চূর্ণ বিচূর্ণ করে উড়িয়ে দেবেন বা বিক্ষিপ্ত ধুলিকোনায় পরিণত করবেন ফায়াদারোহা কান সাফসাফা তারপরে পাহাড় পর্বত তো পৃথিবীতে নেই তাহলে জমিনের অবস্থা কি হবে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে এমন এক পৃথিবী সৃষ্টি করবেন বা সেই পৃথিবী করে ছাড়বেন ফায়াজার ও হা তাকে আল্লাহ পাক ছেড়ে দেবেন ওয়াজারা ইয়াজারো মানে হচ্ছে ছেড়ে দেওয়া যেমন ওয়াদা ইয়াদাও মানে ছেড়ে দেওয়া এই দুটি ফেল ক্রিয়া এমন আরবি ভাষায় যার মাজি মানে পাস্টেন্স ব্যবহার হয় না ওয়াদা ব্যবহার হয় না ওয়াজারা ব্যবহার হয় না কিন্তু ইয়াজারও ইয়াদাও ব্যবহার হয় আমরের সেগা নাহির সেগা ব্যবহার হয়েছে কোরআনী কারিমে যেমন দা দা আজাহম তাদের কষ্টকে তুমি ছেড়ে দাও অপেক্ষা করো আল্লাহ বলছেন ফাজার হোম তাদেরকে ছেড়ে দাও রব্বে তাজার আল্লাহ তাদেরকে ছাড়িও না লাতাজার আল্লাহ মিনাল কাফিরিনা দেইয়ারা ওয়াজারহম ফি তুগিয়ানহিম ইয়ামাহুন ইয়াজারহম তাহলে মোজারে আছে আমর আছে ব্যবহার নেহি আছে কিন্তু মাজি কোথাও ওয়াদা ওয়াজার পাবেন না কিন্তু এর মাদ্দা ধাতু হচ্ছে ওয়াও জালরা বা ওয়াও দাল আইন আল্লাহ ফাকরাবুল আলমিন কি এরশাদ করেছেন ফয়াজা রোহা আল্লাহ পাক এই পৃথিবীকে ছেড়ে দেবেন মানে অবশিষ্ট রাখবেন পাহাড় পর্বত সবগুলিকে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করে দিয়ে উড়িয়ে দিয়ে পৃথিবীকে কি করে ছেড়ে দেবেন আমি এই করে ছেড়ে দেবো যেমন বলি আমরা বলি না আমি এই করবো এই করবো তারপর এইভাবে আমি ছেড়ে দেবো ফয়াজার ওই ভাষা এখানে বলা হয়েছে ওই ভঙ্গিমত ফয়াজার হওয়া তারপর আল্লাহাক পৃথিবীকে ছেড়ে দেবেন মানে অবশিষ্ট রাখবেন কা আন বা পরিণত করবেন কি সে কা আন খোলা ময়দানে কান বলা হয় খোলা ময়দান ইন্নাম হওয়া কি আনুন কি আনুন বহু জন হচ্ছে কা এই পৃথিবী খোলা মাঠ উঁচ নেই নিচ নেই সব কিছুই প্রকাশিত সমতল ভূমি এক কথায় খোলা মাঠ করে দেবেন সাফ সাফা সমতল ভূমি সমতল খোলা ভূমিতে বা খোলা মাঠে পরিণত করবেন সমতল হয়ে থাকবে খোলা মাঠ কোনো আড় নেই উঁচ নিচ নেই নিচাই থাকলে ওপরের জিনিস নজরে আসছে না হ্যাঁ অনেক জায়গায় বক্রতা আছে যেমন পৃথিবীর অবস্থা কোথাও উঁচ কোথাও নিচ কোথাও নদী নালা কোথাও উপত্যকা ঘাটি কোথাও উঁচা হয়ে চলে গেছে কোথাও নিচে নেমে গেছে কিছু থাকবে না আরো এর ব্যাখ্যা হিসেবে আল্লাহ বলছেন ফিহা আমতা এই পৃথিবীতে খোলা ময়দানে না কোনো গাছপালা থাকবে না উঁচু নিচ থাকবে পাহাড় পর্বত থাকবে কোনো কিছু থাকবে না লা ফিহা এওয়াজা তাতে তুমি হে নবী মোহাম্মদ সাল্লাহ হে মানুষ কেয়ামতের দিনে বিচার দিবসে পৃথিবীর অবস্থা কেমন হবে তাতে কোনো রকমের বক্রতাও দেখবে না এওয়াজ মানে বক্রতা ওয়ালা আমতা আর কোনো উঁচু স্থানও দেখতে পাবে না কোনো বক্রতা নেই দেখেন নদী নালাগুলি আঁকা বাঁকা হয়ে যায় দুই পাহাড়ের মাঝখানে যে উপত্যকা মানে নিচু জায়গা সোজা হয়ে কিন্তু যায় না এইভাবে চলে গেছে বিভিন্নভাবে হ্যাঁ এওয়াজ এইরকম কোনো বক্রতাও দেখবে না ভাব অর্থ করতে গিয়ে অনেকে এইভাবে অনুবাদ করেছেন আমতা তাতে কোনো রকমের উঁচ নিচ দেখবে না বা উঁচু নিচু দেখবে না কোনো জায়গায় উঁচু আছে কোনো জায়গায় নিচু এরকম দেখতে পাবে না সমতল ভূমিতে পরিণত হবে পৃথিবী আর সেই পৃথিবীর ওপর যে পৃথিবীকে আল্লাহ নতুন করে সৃষ্টি করবে যেই দিন আল্লাহ পাক বদলে দেবেন তো বাদ্দালুল আর্দ পৃথিবীকে বদলে দেওয়া হবে গায়ের আল আর্দ এই পৃথিবী ছাড়া আর এক পৃথিবীতে নয়াতে বলেছেন এইরকমই আকাশসমূহ আল্লাহ আসমান বিদীর্ণ হবে ফেটে যাবে চূর্ণ হয়ে যাবে তাহলে আবার আসমানের কথা আল্লাহ বলছে ও তাহলে নতুন পাক নতুন আসমান সৃষ্টি করবেন ও বারাজুল ওয়াহিদুল কাহার আর সমস্ত মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে মহান আল্লাহ ইরশাদ করছেন দাইয়া সেই দিন সমস্ত মানুষ নিজ নিজ স্থান থেকে যে যেখানে মারা গেছে যে যেখানে দাফন হয়েছে যার মৃতদেহ যেখানে ধ্বংস হয়েছে যেভাবে হোক না কেন দাফন করা হোক আর পানিতে ডুবে ধ্বংস হোক আর আগুনে জ্বালিয়ে দেওয়া হোক যেইভাবে হোক না কেন নিজ নিজ স্থান থেকে উঠে আসবে আর অনুসরণ করবে ফলো করবে কি ফলো করবে কোন দিকে যেতে হবে কি ফলো করবে তখন একজন আহ্বানকারী আহ্বান করবে আল্লাহর পক্ষ থেকে সেই দিন তারা অনুসরণ করবে আহ্বানকারীকে আল্লাহর পক্ষ থেকে ডাক হচ্ছে আসো এদিকে আসো বিচার দিবসে হাজির হও লাহু তাতে কোন রকমের বক্রতা থাকবে না এই ডাক বুঝতে কোনো বক্রতা থাকবে না অস্পষ্টতা থাকবে না আর ওই ডাক মানতে গিয়ে মানবো মানবো না যেমন দুনিয়াতে হয়ে থাকে বিশাল গেদারিং ইজতেমা হ্যাঁ, সম্মিলন হাজার হাজার লোক আসুন আপনার প্যান্ডেলের নিচে বসুন আসুন আপনার এখানে বসুন আমরা যে ছোট হইলেও বলছি আসুন এখানে বসুন মাঝে মাঝে বলছি ওইদিকে গল্প চলছে আওয়াজ শুনতে হ্যাঁ পেলেন একটু আগে আর ডিস্টার্ব মনে করলেন অনেকে দরজাটা বন্ধ করে দিলেন বুঝলেন না তাহলে ডাকার পরে অনেক কেউ কানে মোবাইল ধরে আছেন কেউ বাথরুমে যাচ্ছেন কেউ বাজারের দিকে যাচ্ছেন খিদে লেগেছে যা একটু চাপানি করে আসে কেমতের দিন আর ওইসব থাকবে না যে ডাক পড়ে আচ্ছা যাচ্ছি যাব হ্যাঁ না হয় আমি গেলামই না লাহ এই রকমের কোন বক্রতা থাকবে না যে সোজা চলবো না সোজা চলতে হবে মহান আল্লাহ এই অবস্থাটাকে আরেকটি আয়তে বলেছেন যে আজটা এর আগে আমাদের তফসিরে এসছে যে এরা কেমতের দিনের ডাক পুরোটাই মানবে দুনিয়াতে যদি যেই ডাক দেওয়া হয়েছিল দায়ের পক্ষ থেকে মানে আম্বিয়া রসুলগণের পক্ষ থেকে আম্বিয়া রসুলগণের ওয়ারেসিন অলামায় হকদের পক্ষ থেকে তহিদ সন্ন্যার দায়ীদের পক্ষ থেকে এই ডাকটা দুনিয়ার যদি শুনে নিত তো কতই না তাদের জন্য ভালো হইত আখেরাতে ডাক ওই ডাক ছাড়া তো উপায় নেই যেতেই হবে ওখানে হিসাব দেওয়ার জন্য হাজির হইতেই হবে পালাতে পারবেন না তাহলে দুনিয়াতেও যদি নবীর দাওয়াতটা কবুল করতেন ইসলামের দাওয়াতটা কবুল করতেন অলমায় হাক কোরআন হাদিসের কথা যারা বলেছেন তাদের দাওয়াতটা কবুল করতেন তো কতদিন আপনার জন্য কল্যাণকর হইত খাসাতিল আসওয়াতুর রহমান আর সেই দিন দয়াবান আল্লাহ পাকের সামনে সমস্ত ধ্বনি আওয়াজ সৌতনের বহু বচন হচ্ছে আসওয়াত সমস্ত আওয়াজ কি হয়ে যাবে স্তব্ধ হয়ে যাবে খাসা সাকানাত তফসিকারা বলেছেন ঠান্ডায় কোনো আওয়াজ পাওয়া যাবে না অথচ এখানে দেখেন খেকুক খেকুক আওয়াজ কটা লোক দু তিনশো লোকের মধ্যে তখন তখন আওয়াজ হইতে আছে কারো কাশি কারো আর কিছু কারো কানে কানে কথা আরো কিছু প্রয়োজন তাই না কিন্তু সেখানে কত মানুষ আর যদি একটা বড় ধরনের গ্যাদারিং হয় দু চার দশ হাজার বিশ হাজার লোক আছে তো হইচই হইচই হাটে মাছের হাট তো বুঝে না আমাদের দেশে হ্যাঁ কোনটাই শুনবেন আপনি চারিদিক থেকে শুধু আওয়াজ আর আওয়াজ কিয়ামতের মাঠে মাছের হাট হবে না যে শুধু চারিদিকে হইচকের হইচয়ের আওয়াজ শুনছেন হ্যাঁ এমনকি এবাদত বন্দী করতে গিয়ে আর আবার মাঠেও দেখবেন কত হইচে আওয়াজ আসছে কারণ মানুষ তো কথা বলছে আপোষে আর অনেকগুলি কথা যখন ভাসছে বাতাসে তখন সেই আওয়াজটা একেবারে কানে সবসময় আওয়াজ একটা কন্টিনিউ চলতেই আছে আওয়াজ কার আওয়াজ বুঝতে পারে না না পারেন আওয়াজ আসছে কানে ঠিক না সুবহান আল্লাহ কেয়ামতের দিনে সমস্ত মানুষ আদাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই হাজির হবে কিন্তু কোনো আওয়াজ থাকবে না সেখানে ওয়াখাশাতিল আসওয়াতুলির রহমান আল্লাহর আওয়াজ শোনার জন্য কি হচ্ছে ওকম আল্লাহর সামনে দয়াবানের সামনে সমস্ত আওয়াজ ধ্বনি স্তব্ধ হয়ে যাবে রহমান ফালা তাসমাও হে নবী মোহাম্মদাল্লাম হে মানুষ তুমি শুনতে পাবে না সেই দিন কিছু ইল্লা হামসা একমাত্র মৃদু গুঞ্জন ছাড়া হালকা গুঞ্জন কেউ কেউ এটা তফসিল করেছেন মানে কানে কানে কোনো কথা ফুসফাস তবে ইবন আব্বাস রাজি আল্লাহ তালা তফসির করেছেন যে না এটা নয় যে কেউ কানে কানেও কোনো কথা বলে ফুসফাস করবে এইরকম আওয়াজ নয় বরং এটা হচ্ছে ওয়াত উল আকদাম ইল্লা হামসা মানে পদধ্বনি ক্ষীণতম পদধ্বনি পায়ের আওয়াজ মানুষ হাঁটলে চললে যে একটা পায়ের আওয়াজ হয় তাবদুব একটু আওয়াজ হয় ওইটুকু শুধু শুনতে পাবে আর কোনো আওয়াজ শুনবে না সেই দিন সুহান আল্লাহ এই হবে হাসরের মাঠ বিচার দিবসের অবস্থা যে আল্লাপাক এ এই আয়াতে উল্লেখ করেছেন সেই দিন মানুষ অনেকেই নিজ পাপের কারণে যার এখনো মোচন হয়নি মাফ হয়নি দুনিয়ার শাস্তি পেয়েও মাফ হয়নি একদল হবে দুনিয়াতে বালা মুসিবত এসছে বিপদ আপদ রোগ ব্যাধি ধাক্কা খেয়েছে দুর্ঘটনা ঘটেছে পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা জুল অত্যাচারের শিকার এই করে গোনা মাফ হয়েছে আর একদল না আরও গোনা আছে এখনো দুনিয়ার শাস্তি পেয়ে মাফ হয়নি কবরের আজাব হয়েছে তারপরে মাহফেজ এরপরেও বহু মানুষ থেকে যাবে যাদের কবর রাজা ভোগ করেও মাফ হয়নি মাফ হয়নি তখন তাদের জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ বিশেষ করে সাফাত আম্বিয়া রসুলগণের আল্লাহ পাকের নেক বান্দা যাকে আল্লাহ পাক অনুমতি দেবেন এবং যার জন্য কথা বলা আল্লাহ পাক পছন্দ করবেন আম্বিয়া রসুলগঞ্জ ছাড়া কারোর নাম ধরে সার্টিফিকেট দেওয়া হয়নি আপনি আল্লাহর খুব প্রিয় বান্দার আপনি সুপারিশ করার ইয়ে পাবেন অনুমতি পাবেন এইরকম সার্টিফিকেট নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর অন্যান্য আম্বিয়াগণ ছাড়া কোনো ব্যক্তিকে এইরকম নাম ধরে হ্যাঁ বলা হয়নি যে অমুক ব্যক্তিরা পাবে হ্যাঁ অমুক ব্যক্তিরা পাবে সুতরাং এই ক্ষেত্রে এরকম ধারণা রাখা যে যারা পরেশগার লোক অলমাই কেরাম যারা আল্লাহর অলি তারা অনুমতি পাবে আরে কে আল্লাহর অলি তো আল্লাহ তো ভালো জানে আর কে অনুমতি পাবে ওইটা তো তোমারও জানার নেই একমাত্র আম্বিয়াগঞ্জ ছাড়া যাদের কাছে আল্লাহ পাক নবুয়াত পাঠিয়েছেন ওহি পাঠিয়েছেন তো মহান আল্লাহ এখানে সাফাত সম্পর্কে সাদ করছেন তাহলে গোনা এখনো শাস্তি পেয়ে পেয়ে মাফ হয়নি তাহলে সাফাতের একটা রাস্তা আছে সুপারিশ সাফাতটা কি সহজ ভাষায় সাফাত হচ্ছে দুনিয়ার যেমন দোয়া মানুষের একজন অপরজন যে দোয়া করে যে আল্লাহ ওর বালা মুসিবতটা দূর করে দাও আল্লাহ ওকে হেদায়ত করে দাও হ্যাঁ আল্লাহ ওকে তুমি জান্নাতের পথে লাগিয়ে দাও ঠিক আখেরাতে রব্বুল আলমিনের সামনে দোয়া করে যে আল্লাহ ওই লোকটি গুনাগার জাহান নামে যাচ্ছে শাস্তি পাচ্ছে বা জাহান নামে যাবে চলে গেছে আল্লাহ তুমি তাকে উদ্ধার করো না জান তাহলে আখেরাতে নবী রসুলগণের দোয়াই হচ্ছে সাফাত সাফাত মানে সোর্স ব্যবহার করা নাই সাফাত মানে ব্যাকিং নাই হ্যাঁ যে ব্যাকগ্রাউন্ড খুব মজবুত আছে ট্রেনে নিয়ে চলে আসলো আল্লাহর সামনে সাথে হটলাইন আছে আর গেল আর ট্রেনে নিয়ে আমার দল বল আমি নিয়ে যাব হ্যাঁ আমাদের দলের লোক থানা থেকে আসামি ছুটিয়ে নিয়ে চলে আসলো করছে না করছে না রাজনৈতিক নেতারা হ্যাঁ, এইটা এই সাফাত না কারণ এখানে এখানে নেতারা বা থানা পুলিশ অসহায় হ্যাঁ সুতরাং না এই চোর ডাকাতগুলিকে ছাড়তে হবে এই খনিগুলিকে ছাড়তে হবে কারণ আমার আমাদের দলের লোক দল ভারী হবে এরা শক্তিশালী করবে এরা হাত মজবুত করবে নবী রসুলগণ আর ওলিয়া আউলি আল্লাহর হাত মজবুত করবেন নাকি যে আল্লাহ তাদেরকে বই করবে তো এই বিদাতপন্থীরা কবর মাজার পূজারীরা এরা দুনিয়ার নেতাদের সাথে যে মানে সোর্স ব্যবহার করে বা ওয়াস্তা মাধ্যম দিয়ে চাপ সৃষ্টি করে যেসব করা হয় এই ধরনের ধারণা দিয়েছে সাফাত বা সুপারিশ সম্পর্কে এটা ভ্রান্ত ধারণা অনইসলামিক ধারণা আর সাফাতের কোরআন সন্না ভিত্তিক ধারণা হচ্ছে সাফাত মানে আখেরাতের দোয়া আল্লাহর কাছে আম্বিয়া রসুলগণ দোয়া করবেন যে আল্লাহ আমার উম্মতের অথবা এই লোকগুলির তুমি না যাদ দাও আল্লাহ পাকের ইচ্ছা হলে তখন আল্লাহ নির্ধারিত করে দেবেন যে এই ধরনের অপরাধী ছাড়লাম এই জন্য মুশ্রেকের জন্য বরং বেনামাজি সম্পর্কে আগে বেনামাজির কথা রয়েছে ফামাতান ফাহম সাফাহাত সুপারিশকারী সুপারিশ কোনো কাজে আসবে না পরকালে অবিশ্বাসী পরকাল সম্পর্কে কোনোদিন চিন্তাশীল হয়নি পেটের চিন্তা সারা জীবন ডেলি চব্বিশ ঘন্টা করেছে কিন্তু ওকে জিজ্ঞেস করেন যে তোমার এই বিশ বছরের জীবনে কখন আখেরাত বলে চিন্তা করেছ কখনো জান্নাত জাহান্নাম বলে চিন্তা করেছো কখনো মরতে হবে তারপরে কি হবে বলে চিন্তা করেছো বলছে না ভাই ওইসব তো করার সময় নেই সব তো করিনি তাই না <clears throat> আর তারপরে সাফাত তো <clears throat> সাফাত সাফাত হচ্ছে তাহলে সহজ ভাষায় কি বললাম আখেরাতে আম্বিয়া রসুলগণের আল্লাহ নেকবান্দাদের আল্লাহর সামনে শেষদাই পড়ে পড়ে দোয়া করা আল্লাহ বলুন ইয়া মোহাম্মদ এর ফারাস যেমন সেই বুখারি হাদিস রয়েছে এরকম বহু হাদিস সাফাত রয়েছে মোহাম্মদ মাথা উঠাও সালতুতা চাও তোমাকে দেওয়া হবে ওয়াসফা সুপারিশ করো তো সাফা তোমার সুপারিশ মঞ্জুর করা হবে কি বলছে বলো তখন নবী বলে হে আল্লাহ আমার মতের এই ধরনের লোকগুলি জাহান নামে যাচ্ছে আল্লাহ এদের জন্য সুপারিশ করছে আল্লাহ পাক তখন নির্ধারণ করে দেবেন হ্যাঁ এই ধরনের অপরাধীগুলিকে নিয়ে যাও আর সুপারিশ মানে সীমাহীন সুপারিশ যার জন্য ইচ্ছা সুপারিশ করলাম আর গায়ের বল দেখে নিয়ে চলে গেলাম তাহলে ইব্রাহিম আলী ইসলাম তার বাপকে নিয়ে যাবেন নবী করিম তাহলে আবু তালেবকে নিয়ে যাবেন হ্যাঁ হবে এটা কখন হবে না আল্লাহ পাকের সাদ করছেন ইয়মাইদিনাফা স্মরণ করো সেই দিনকে যেই দিন সুপারিশ কোনো কাজে আসবে না সুপারিশ কোনো কাজে আসবে না ইল্লামান আজেনা লাহুর রহমান তবে ওই ব্যক্তির সুপারিশ কাজে আসবে যাকে পরম করুণাময় রহমান আল্লাহ কি করবেন অনুমতি দেবেন তাহলে প্রথম অনুমতি লাগবে তাহলে সুপারিশকারী আল্লাহর কাছে প্রথম কি চাইবেন অনুমতি চাইবেন যে আল্লাহ এই জেললি শেষ নাই পড়ে আল্লাহ আল্লাহ তোমার কাছে অনুমতি চাইছি ওয়ারাদি আল্লাহ আর যার জন্য আল্লাহ পাক কথা বলা পছন্দ করবেন কে আমার সাথে কথা বলতে পারে কে আমার সামনে কথা বলতে পারে কে আমার কাছে দোয়া করতে পারে চাইতে পারে আল্লাহ যার জন্য পছন্দ করে দুটো শর্ত সুপারিশকারীর ক্ষেত্রে এই শর্ত যার জন্য সুপারিশ করা হবে সেই ক্ষেত্রেও এই শর্ত আছে এই শর্ত সুপারিশ সম্পর্কিত যে আয়াতগুলি কোরআনে কেরিমে বেশ কিছু আয়াত রয়েছে আর সবগুলো এখানে পেশ করছি একসাথে আমাদের সুপারিশের আলোচনা আশা করি এর আগে অলরেডি আছে পুরাতন আলোচনা তাতে ওই আয়াতগুলি প্রায় পেশ করা হয়েছে এক তো অনুমতি প্রাপ্ত হইতে হবে সুপারিশ করার জন্য যে সুপারিশ করবেন তাকে আর ওর কথা আল্লাহ পছন্দ করছেন না করছেন না আল্লাহ আল্লাহ কৌলা এই দুটি শর্ত দ্বিতীয় হচ্ছে কার জন্য সুপারিশটা আপনি ঢালা হারে সবকে নিয়ে যাবেন না ইল্লা লেমানির তাদা যার জন্য আল্লাহ পছন্দ করবেন হ্যাঁ ওলা এসপাও না ইল্লা লেমানির তাদা যার জন্য আল্লাহ রাজি হবে ঠিক আছে এই ধরনের অপরাধী তো এই ধরনের শাস্তি যারা পাচ্ছে গুণাকার তাদের জন্য তো ঠিক আছে সুপারিশ করো তাদের ইসলাম তহিদ ঠিক আছে তো হ্যাঁ তারা ইমান নষ্ট করে মারা যায়নি তো ইত্যাদি ইত্যাদি ওদের জন্য সুপারিশ করা তাহলে যার জন্য সুপারিশ অনুমতি দেওয়া হবে সে সুপারিশ করবে আর যার জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে তার জন্য সুপারিশ হবে আল্লাহ পাকের সাদ করছে মহান আল্লাহর গুণ সম্পর্কে সাদ করছেন মহান আল্লাহ জানেন ই মা বাইন আইদিম যা মানব জাতির সামনে রয়েছে অমাখাল ফাহম যা তাদের পিছনে রয়েছে স্থানের দিক থেকে আর কালের দিক থেকে স্থানের দিক থেকে আমাদের সামনে যা আছে এইদিকে আমাদের পিছনে যা আছে সব কিছু আল্লাহ জানছেন কিন্তু আমরা সামনে দেখছি পিছনে কি আছে দেখি না তাই না স্থানের দিক থেকে সারা বিশ্বের সমস্ত কিছু সামনে আর পিছনে চোখের আড়ালে চোখের সামনে এটাও বোঝায় চোখের আড়ালে মাটির তলায় কি আছে কার্পেটের তলায় কি আছে কোনো খবর রাখি না দেয়ালের বাইরে কি আছে এই বিল্ডিং এর বাইরে কি আছে কিছু জানেন আল্লাহ ফাকরাবন সব জানছেন স্থানের দিক থেকে এটা সময়কালের দিক থেকে নাই তাদের সামনে অতীতে যা হয়ে গেছে অমাখালো যা পিছনে মানে আসছে যা আরো আসছে অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ পাক আলমিন সবকিছু সমানভাবে জানেন সবকিছু সমানভাবে জানেন আপনি আপনার জ্ঞান কত সংকীর্ণ আর সংক্ষিপ্ত আর কত শর্ট যে আপনি বর্তমানের চোখের সামনে যেটুকু আছে তার মধ্যে এতগুলি আপনি ফলো করতে পারছেন না হ্যাঁ চোখের সামনে যতটা আপনার দৃষ্টি পৌঁছিল ততদূর পর্যন্ত ব্যাস চোখের সামনে বর্তমানের সামান্য আপনি জ্ঞান রাখছেন অতীতের সামান্য কিছু জ্ঞান রাখছেন ভবিষ্যতের তো কিছুই জানেন এক সেকেন্ড পরে কি হবে কিছুই জানেন না অমা অতি তুমিনাল এলমে কত স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে তারপরেও অহংকারের শেষ নেই দাম্বিকতার শেষ নেই আল্লাপাক তো সব জানেন কিন্তু মানুষ মানুষ আল্লাহ সম্পর্কে আল্লাহকে তাদের জ্ঞান দিয়ে পরিবেষ্টন করতে পারে না আয়ত্ত করতে পারে না ওয়ালা ইহিত না বিহি বিহি মানে বিল্লাহ আল্লাহকে তারা আয়ত্ত করতে পারে না এলমা নিজ জ্ঞান দিয়ে ওলা না ইল্লা যেমন রয়েছে হলিল হাইল আর কোনো অবাধ্য থাকবে না সব সোজা হয়ে যাবে যত বাঁকা ছিল নাস্তিক বাঁকা মুশ্রেক বাঁকা মোনাফেক বাঁকা কাফের বাঁকা বেনামাজি বাঁকা বিদাতি বাঁকা সব সোজা হয়ে যাবে কিন্তু তাই না ফরজ অজেব তরকারী বাঁকা হারাম কাবিরা গোনাকারী বাঁকা সব বাঁকা সোজা হয়ে যাবে সেই দিন ও আনাতিল হলিল হাইল কাইম আনা মানে হচ্ছে অবনমিত হওয়া অধমুখী হয়ে যাওয়া ঝুঁকে যাওয়া সহজ ভাষায় আল অজু সমস্ত চেহারা সমস্ত মুখমণ্ডলে দুনিয়ায় না মানব না হ্যাঁ এটা মানা যাবে না এটা আমি মেনে নিতে পারছি না আজকাল কিছু মূর্খ মুসলমানদের দেখি এই এই বিষয়টা মেনে নিতে পারছি না শরীয়তের বিষয় পর্দার ব্যাপারটা আপনার যেভাবে বলছেন আমি এইভাবে মেনে নিতে পারছি না তাই না এই এই ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না তহিদ সুন্নাতের কথা বলেন আমি এটা মেনে নিতে পারছি না বুজরুগানে দিন তাদের কি যেমন তেমন ক্ষমতা নাকি আমি আপনার এটা কথা মেনে নিতে পারছি এই চরিত্রটা দুনিয়াতে আছে মানুষের তাই না সেই দিন সবগুলি অবনমিত হয়ে যাবে আনাতিল অজু সমস্ত মুখমণ্ডল সমস্ত চেহারা সেই দিন অধমুখী হয়ে যাবে ঝুঁকে যাবে সেই দিন কার সামনে লিল হাই সেই সত্তার সামনে যিনি চিরঞ্জীব আল হাই আল কাইম যিনি চিরস্থায়ী আল কাইম যিনি চিরস্থায়ী আল কাইমের শাব্দিক অর্থ যিনি সবকিছুর ধারণকারী আল্লাহ ইলাহ ইল্লাহ হাইয়ুল কাইম ওখানে আল হাইউল কাইম বলা হচ্ছে আল্লাহ পাক নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে আল হাই আর একটি হচ্ছে আল কাইম আল কাইম যিনি কায়ুমন বেজামিল ওমুর সমস্ত কিছুর ধারণকারী সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী তাহলে সার্বিক নিয়ন্ত্রণ কার হাতে একমাত্র মহান আল্লাহর হাতে আর কেউ যদি বলে গৌস কুতুব আবদাল হ্যাঁ নিয়ন্ত্রণ করে প্রত্যেক গ্রামের হ্যাঁ, এক কিনারায় কি থাকে কতব থাকে যে গ্রামকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে বাঁচিয়ে রাখে বালা মুসিবত আসলে রক্ষা করে ছোট অলিরা বড় অলির শরণাপন্ন হয় আর কতব মানে পৃথিবীকে এরা ধারণ করে আছে এই যে পীরতন্ত্রের সুফিজমের সিরকি কুফরি মতবাদ যা ধর্মে বড় চালাকির সাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর যেটা ইসলাম ধর্ম মনে করা হচ্ছে আর বলছে সাউফ যে জান না আবার কি জানলো সে আবার আধ্যাত্মিকতা রুহানিয়াত কোথায় পেল আমি এই জন্য খুব সংক্ষেপে বলি যাতে সাধারণ লোকও বুঝতে পারে একটা ক্লাস ওয়ান পড়া অশিক্ষিতও বুঝতে পারে আর পিএইচডি করা লোকও বুঝতে পারে আর মোল্লা মৌলবিও যাতে বুঝতে পারে যদি তার শোনার তৌফিক থাকে আর মানার তৌফিক থাকে যে তাসাউফ যদি ইসলামী হলো তো একটি আয়াত চাই দুটি চাই না যে কোন আয়াতে তাসাউফের কথা আছে যেটা না হলে রুহানিয়াত হাসিল হবে না আধ্যাত্মিকতা হাসিল হবে না আর সেটাকে এত গুরুত্বপূর্ণ বিষয়কে করেন একটি আয়াতে আল্লাহ উল্লেখ করলেন না এত সম্পূর্ণ আল্লাহ দিনকে রেখে দিলেন এই বেআদবদের হ্যাঁ এই বিদাতিদের ধারণায় যে তাসাউফ ছাড়া মানুষ বলিয়ে কামেল হইতে পারে না কামেল পীর হইতে পারে না হকানি হইতে পারে না পরেশগার কি হইতে পারেন আল্লাহওয়ালা হইতে পারেন আর তাসাও শব্দটা একটি আয়াতে দেখাতে পারছেন না আমি তো স্পষ্ট চাইছি একটি আয়াত চাই দুটি তিনটির দরকার নেই আর একটা সমস্যা হচ্ছে তাকলিদ অন্ধ অনুকরণ করতে হবে চারের একটা মানতে হবে তাকলিদ শব্দটা একটি আয়াতে মাত্র দেখিয়ে দেয় দুটি আয়াত চাই না যে কোথায় তকলিদ আছে যে কোরআনে তকলিদ আছে রসুলের হাদিসের তকলিদ আছে সুতরাং গায়ের মোকাল্লেদটা গালি আর যে তকলিদ করলো না সে লামাজ হবি হয়ে গেল সে গুমরা হয়ে গেল আমি শুধু একটি আয়াত চাই আচ্ছা আয়াত দেখাতে পারবে না একটি হাদিস দেখান সহি হাদিস একটি সহি হাদিস চাই যাতে তাসাউফ শব্দটি আছে হ্যাঁ সুফিজম আছে যাতে আছে তকলিদ মজহাব এই কথাগুলি আছে ব্যাস এতটুকু চাই আর যদি নেই তো আল্লাহর অস্তে দুনিয়াতে সোজা হয়ে যান আখেরাতে সোজা হইতেই হবে দুনিয়াতে যদি সোজা নাও হইতে চান ওয়ানাতিল ওজুহলিল হাইল কাইম সেদিন চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ পাক আলমিনের সামনে সমস্ত চেহারাকে অবনমিত হইতে হবে ঝুঁকতে হবে ওকাদ খা বামান হামালা জুলমা আর ব্যর্থ হবে নিষ্ফল হবে খাবা ব্যর্থ হবে ওই সব লোকেরা যারা জুলমের বোঝা বহন করে আসবে কিয়ামতের মাঠে জুলমের বোঝা বহন করে আসবে কত সহজ কথা তাই না কিন্তু জুলমকে বুঝতে হবে জুলমের বোঝা মানে মানুষের এক আমি কাঁচা আইলে পা দিনি আমাদের দেশের মূর্খ বলে না কার আমি কাঁচা আইলে পা দিয়েছি নাকি এক তো নামাজ পড়ে না শিরিক বিদাত করছে কবর মাজার পূজা করছে বলছে আমি কোন জুলুম করি না ভাই জীবনে কি জুলুম করে না তাহলে জুলমকে বুঝতে হবে জুলম হচ্ছে তিন প্রকার আল্লাহর হকের ক্ষেত্রে জুলম সবচেয়ে বড় জুল হচ্ছে শির্ক বড় শির্ক হোক শিরকে আকবর আর ছোট শির্ক শিরকে আসগার হোক যে ব্যক্তি শির্কের সাথে জড়িত শিরকে লিপ্ত তার আকিদায় বিশ্বাসে শির্ক আছে কথায় শির্ক আছে আমলে শির্ক আছে সেই ব্যক্তি বড় জালেম দুই নম্বরে জালেম হচ্ছে যারা ফরজ অজব ছাড়ে পাঁচাত্ত নামাজে চারাক্ত পড়ে রোজা ত্রিশটা দশ বিশটা রেখেছে পেরেছে যতটা রেখেছে আর জাকাত যতটা পারলো দিল পুরো হিসাব করলো না হজ করলো ইচ্ছা মতো করলো হজ ফরজ হয়েছে ২০ বছর বয়সে আর হজে এসছে মিয়াজি বুড়ো হয়ে আশি বছর বয়সে অথবা করলই না পর্দা যতটা পারে করে হ্যাঁ সৌদি আরবে তো পর্দা করে এসে মাশাল্লাহ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান থেকে আর যেমনই এয়ারপোর্টে ঢুকে যায় তখন মাথার উপরেও কাপড় থাকে না বুঝতে পেরেছেন যখন যেখানে পরিবেশ যেখানে দাড়িওয়ালা হুজুরদেরকে দেখে তখন ওইগুলোকে পুরুষ মনে হয় সুতরাং মাথা ঢেকে নেই হ্যাঁ চেহারাটাই কাপড় ঢেকে নেয় ঘুমটা টেনে নেই আর যখন দেখে যে আমাদের মতো চেহারাওয়ালা লোক দাড়ি নাই তো তো এসব তো আসলে দাড়ি নাই তার মানে আমাদেরই জাতি হবে হয়তো সেই জন্য আর পর্দা করে না এই আমাদের সমাজের অধিকাংশ মহিলারা দাড়িওয়ালাকে দেখলে পর্দা করে কারণ ওদেরকে দেখলে বুঝতে পারে যে আসলে পুরুষ এসছে এরা বি জাতি আমাদের জাতি না অন্য জাতি আছে বুঝতে পেরেছেন সাবধান ওদের মতো হবেন না মহিলাদের মতো হবেন না আসলে এগুলো পর্দা না পর্দা মানে যে কোনো পুরুষ হোক আরে পুরুষ পুরোপুরি ইসলাম পালন করা পুরুষ হোক দাড়িওয়ালা পুরুষ হোক আর বিনা দাড়িওয়ালাই পুরুষ হোক হ্যাঁ সবাইকে দেখে পর্দা করে হুজুর পুরুষ হোক আর গায়ের হুজুর পুরুষ হোক যত ফেরিওয়ালা ফেরিওয়ালাদের কাছে গ্রামে পর্দা নেই গ্রামের মানুষের কাছে পর্দা নেই পর্দা আছে হুজুর মৌলানা যদি হয় পর্দা আছে তখন আর কথা নেই কোনো কথা নেই এমনি খুব গল্প করছিলাম সুহানুল্লাহ এগুলো তো যারা ফরজ ওয়াজেব ছেড়েছে অথবা হারাম নাজাইজ কাজ করেছে করছে ওরা জালেম এটাকে বলা হয় মানে নিজের নাফসের উপর জুলুম করেছে করণ ভাষায় বলা হয়েছে নিজের উপরে জুলুম করেছে তাহলে যারা ফরজে অজবে ঘাটতি করে বা হারাম নাজাজ কাজ করে তারা নিজের উপরেই জুলুম করে নিজেকে কষ্ট দিল নিজের উপর অন্যায় করল আর তৃতীয় জুলম হচ্ছে জুলমুল এবাদ বান্দার বান্দার উপর জুলম করা মানুষ মানুষের উপরে জুলম করে মানুষ পশু পাখির উপর জুলম করে হ্যাঁ স্বামী স্ত্রীর উপর জুলম করে স্ত্রী স্বামীর উপর জুলম করে শ্বশুর জামাইয়ের উপর জুলম করে জামাই শ্বশুর উপর জুলম করে ইত্যাদি ইত্যাদি জুলমুল এবাদ আমরা সাধারণ মানুষরা মোটা খায় মোটা বুঝি ওই এই শেষ জুলুমটাই শুধু বুঝি হ্যাঁ মানুষের জুলুমটা বুঝি মানুষ মানুষের জুলুম করে বেমানি করে আত্মসাত করে না মেরে কেটে খুন করে ইত্যাদি এগুলো জুলুম আর নামাজ ছাড়ে জালেম নয় ফজর পড়ে না জালেম নয় হ্যাঁ ঘুষ খায় জালেম নয় আচ্ছা ঘুষ খেলো না হয় ঘরে বান্দার হক নষ্ট করলো আল্লাহের সাথে আর কিছু হ্যাঁ হারাম ব্যবসা করে হারাম অবৈধ ব্যবসা করে জালেম নয় সব জালেম তাহলে ব্যর্থ কি হবে হ্যাঁ সেই দিন ফেল কি হবে অর্থাৎ খাবা ফেল ফাজা হবে না ফাজা মানে কামিয়াব সেই দিন পাস পাস যে জুলমুক্ত হয়ে আসবে আর ফেল কে অকাত খাবা মান হামালা জুলমা যেই ব্যক্তি জুলমের বোঝা বহন করে কিয়ামতের মাঠে আসবে আল্লাহ পাক যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে গুনা খাতা মুক্ত হওয়ার তৌফিক দান করেন তবা করে সংশোধনে তৌফিক দান করেন ওমাই আমাল মিনা সালেহাত আর যেই ব্যক্তি সৎ কাজগুলি করবে নেক আমল করবে ওহ মমিন ইমান অবস্থায় সে মমিনও বটে মমিন থেকে ইমান অবস্থায় যে ব্যক্তি নেক আমলগুলি করবে ইমান শর্ত ইমান না থাকলে সৎ কাজ আখেরাতে কাজ আসবে না পরকালের জীবনে কবরে কাজ আসবে না দুনিয়াতে কিছু কাজে আসবে ভালো কাজ করেছে কিন্তু শিরকুফরির অবস্থায় ইমান হারা অবস্থায় পরকালে বিশ্বাস ছিল না জান্নাত জাহান্নায় বিশ্বাস ছিল না আল্লাহর তৌহিদে বিশ্বাস ছিল না তাহলে দুনিয়াতে কাজ আসবে নেতৃত্ব আল্লাহ শক্তিশালী করে দেবেন ধন সম্পদ আল্লাহ একটু বেশি দিয়ে দিবেন সুস্থতা একটু ভালো দিয়ে দিবেন হ্যাঁ জাঁকজমকপূর্ণ জীবন হ্যাঁ এইসব দিয়ে দিবেন দুনিয়ায় দেবেন কিন্তু আল্লাহ পাক আখেরাতে দেওয়ার জন্য শর্ত করেছেন কি অহুয়া মমিন সে যেন মমিন হয় মমিন হয়ে যদি ভালো কাজগুলি করে তাহলে কিয়ামতের দিনে ফালা ইয়াখাফুলমা ওয়ালা হাদমা তাহলে সেই দিন না কোনো অবিচারের আশঙ্কা থাকবে ফালা ইয়াখাফ কোনো অবিচার তার সাথে হবে না কোনো আশঙ্কা নেই হয় ওয়ালা হাদমা আর না সেই দিন কোনো রকমের বঞ্চিত হওয়ার আশঙ্কা হাদম মানে আমি ন্যায্য হক পাবো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকবে ন্যায্য অধিকার পাবো আমি এতটা নামাজ পড়েছি এতটা নেকামল করেছি এতটা বাপ মায়ের খেদমত করেছি এতটা ভাই বোনদের উপকার করেছি এতটা জনকল্যাণমূলক কাজ করেছি ইত্যাদি ইত্যাদি আর অবিচার হয়ে গেল অথবা আমি ন্যায্য অধিকার পেলাম না এইটা হবে না দুনিয়ায় হয় দুনিয়াতে ভালো ভালো ওয়ার্কার কোম্পানিতে ন্যায্য অধিকার পাই না জুলমের শিকার হয়ে যাচ্ছে আর যেগুলি চোর যেগুলি চালাকি চাতুরি করতে পারে যেগুলি ওই কথা লাগাতে পারে চামচাগিরি করতে পারে সেগুলি ওপরে চড়ে যাচ্ছে প্রমোশন পেয়ে যাচ্ছে দুনিয়ায় হয়ে যায় কিন্তু আখেরাতে ওটা হবে না আল্লাহ পাক তাই বলছেন যারা ইমান অবস্থায় নেকামল করবে তাদের না আশঙ্কা আছে কিসের অবিচারের আর না ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার আল্লাহ পাক কোরআন করিমের দিকে ফিরে আসছেন আল্লাহ পাক বলছেন কোরআন করিম আরবি ভাষায় নাজেল করেছেন যাতে প্রথম নবী মোহাম্মদ সাল্লাম যেই জাতির সামনে এসেছেন যাদের মাঝে এসছেন তারা সহজে উপলব্ধি করতে পারে জাতি হচ্ছে আরবিয়ান আর কোরআন যদি হয়ে যেত অন্য কোনো ভাষায় ভারতীয় ভাষায় তাহলে অসম্ভব হইত <coughs> বলছিলাম যে জাতি <clears throat> আরবি আর কোরআন এসেছে গায়ের আরবি আরবি ছাড়া অন্য ভাষাই তাহলে যারাও কবুল করেছিল হয়তো কবুল করতো না কিছু বুঝতো না কিভাবে কবুল করবে তাই না প্রথম অবস্থায় প্রথম অবস্থায় পরে সারা বিশ্বের জন্য কোরআন ধীরে ধীরে ধীরে ধীরে মানুষের কাছে দাওয়াত পৌঁছেছে কিন্তু প্রথম অবস্থায় যখন ইসলাম দুর্বল শুধু প্রথম অবস্থায় এই অঙ্কুর গজিয়ে উঠছে সেই সময়তে এই অঙ্কুরকে মেরে দেওয়া সহজ তাহলে বুঝতো না মানতো না কেউ আরবি ভাষার নবী আরবি ভাষার রসুল আর জাতীয় আরবি ভাষা ইল্লা বেলেসানে কমে হ্যাঁ সেই জাতির ভাষা দিয়ে নবী রসুল আর কোরআন পাঠিয়েছে এর বিপরীত যদি হইতো হ্যাঁ এর বিপরীত যদি হইতো যে জাতি আরবি নয় জাতি অনারব আর ওই দেশেই প্রথম আরবি কোরআন নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে আরবি কোরআন নিয়ে আরবি রসুল আরবি নবী আর পাঠিয়ে দেওয়া হয়েছে উর্দু হিন্দি ভাষীদের কাছে বাংলা ভাষীদের কাছে তাহলে প্রথমখানে সম্ভব ছিল না হয়তো আল্লাহ ফাকরবুল আলমিন আরব জাতিকে প্রথম সম্বোধন করেছেন যেহেতু যদিও সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রহমতুল্লিল আলমিন নবী করিম সাল্লাহ সাল্লাম বিশ্বজাহানের সমস্ত মানুষের জন্য তার দাওয়াত কিন্তু প্রথমখানে আরবিদেরকে সম্বোধন করা হয়েছে আরবি ভাষার কোরআনী করিম দিয়ে আরবি ভাষার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে পাঠিয়ে ওয়াকাজালিকা আনজালনাহু কুরআনজালনাহু কুরআনান আরাবিয়া আল্লাহ এইভাবে আমি একে নাজিল করেছি মানে এই কোরআনকে কোরআন আরাবিয়া আরবি ভাষার কোরআন হিসাবে ওয়াইদ আর তাতে বিভিন্ন ভাবে আমি শাস্তির বিষয়গুলি কে বর্ণনা করেছি বা বিস্তারিতভাবে সার্রাফ না সার্রাফে সার্রাফ মানে বিস্তারিত বর্ণনা করা ফিরিয়ে দেওয়া শাব্দিক অর্থ আর আর আরেকটা অর্থ যে অর্থ এখানে ব্যবহার হয়েছে যে বিস্তারিত বিশদভাবে বর্ণনা করা ওসার্রাফনা ফিহে এই কোরআনে কারিমে বিস্তারিতভাবে বর্ণনা করেছি মিনাল ওয়াইদ শাস্তির বিষয়গুলি দুনিয়ায় কি হবে যদি আল্লাহর দিন না মানো আল্লাহর সিলেবাস না মানো হ্যাঁ <clears throat> আল্লাহ প্রদত্ত বিধান না মানো কবরের জীবনে কি হবে বিচার দিবসে কি হবে জান্নাত থেকে বঞ্চিত হবে জাহান নামে যাবে তারপরে বিগত জাতিগুলির কি হয়েছে যারা আল্লাহর দিন মানেনি নবী রসুলদের দাওয়াত মানেনি কি হয়েছে এসব বর্ণনা করে সবগুলি এ ওয়াইর শব্দের মধ্যে সামিল আল্লাহ যাতে করে তারা সংযত হয় সতর্ক সাবধান হয় বাঁচতে শিখে যে না পাপ থেকে বাঁচতে হবে শির্কের পাপ থেকে খুনের পাপ থেকে জেনার পাপ থেকে সমস্ত রকমের অন্যায় থেকে বাঁচতে হবে আল্লাহ ইয়াত্তাকুন কোরআন তাদের ভাষায় নাজেল করেছি বুঝিয়ে দিয়েছি বিভিন্নভাবে যাতে করে তারা সংযত হয় পাপ মুক্ত হয় আও ইহুদেসুল্লাহম জিকরা অথবা তা তাদের জন্য উপদেশ হয় কোরআন তাদের জন্য উপদেশ হতে পারে সত্যিকার অর্থে নিজের ভাষায় কোরআন শুনলেই কানে আওয়াজ পৌঁছিলেই বুঝতে পারছে আল্লাহ পাক তার জাত তার সত্তা সম্পর্কে ইরশাদ করছেন ফাতার আল্লাহুল মালিকুল হক আল্লাহ মহান মহান তালা মানে মহান আমরা নিজেদের ভাষা বলি আল্লাহ তালা আল্লাহ তালা মানে মহান আল্লাহ তালা অলুগুন থেকে আইন লাম ওয়াও এর হচ্ছে এর মাদ্দা তা আলা ইয়া তালা বাবে আউল থেকে তো তা আল্লাহ তালা মানে মহান আল্লাহ এখানে আল্লাহ বলছেন ফাতা আল্লাহ মহান আল্লাহ তিনি হচ্ছেন কি আল মালিকুল হক প্রকৃত অধিপতি দিক নির্দেশনা দিচ্ছেন সেটা হচ্ছে যে নবী করিম সাল্লা প্রথম প্রথম অবস্থায় যখন জিবরা আলী সাল্লাম ওহি নিয়ে আসতেন কোরআন করিমের আয়াত নিয়ে আসতেন নবী সাল্লাম ভাবতেন যে কি জানি ছুটে যাই নাকি আর মুখস্থ করতে গিয়ে একটা আয়াত দুটো আয়াত বা একটা শব্দ দুটো শব্দ হাত ছাড়া হয়ে যায় নাকি যেমনই পড়তে শুরু করতেন জিবরাইল আলী ইসাল্লাম তেমনই তার সাথে সাথে তিনি ফলো করা শুরু করতেন সাথে সাথে পড়া শুরু করতেন এখনো একটা আয়াত পড়ে শেষ হয়নি শুরু করে দিতেন ছোট বাচ্চাদেরকে আমরা যখন শিখাই তো শিখাবার দুটা তারিখা একটা হচ্ছে একটা করে আয়াত আলহামদু বাচ্চা বলো আলহামদু তাই না লিল্লাহে লিল্লাহে রব্বিল আলমী তাই না আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন একটা আয়াত পূরণ হলো তারপরে ফলো করছে আপনাকে আপনার ছেলে ছোট বাচ্চাকে যখন আপনি বসে বসে শিখাচ্ছেন শুয়ে শুয়ে শিখাচ্ছেন যারা মোটামুটি ইসলামিক পরিবার গঠন করতে চায় ঠিকভাবে ছোট বাচ্চাকে এবার চেষ্টা করে গোটা আয়াতটা হয়তো আপনার ছেলে পড়তে পারলো একেবারে কচি বাচ্চা হলো গোটাটা পড়তে পারছে না হয়তো তো নবী করিম সাল্লাম প্রথম দিকে ভাবতেন যে জিব্রাইলের সাথে সাথে সাথে ফলো করি আমি সাথে সাথে পড়ার চেষ্টা করি আল্লাহ পাক নিষেধ করলেন যে এত তাড়াহুড়া করিও না ওটা তো আমার কাজ কি করে সুরক্ষিত করতে হবে কোরআনকে তোমার অন্তরে বসিয়ে দিতে হবে মুখস্থ করিয়ে দিতে হবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিতে হবে এটা আমার কাজ এই মর্মে আর একটি আয়াত রয়েছে অন্য জায়গায় এখানে আয়াতটা শেষ শুনেন তাজাল কোরআন হে কোরআন নিয়ে তুমি তাড়াহুড়া করিও না মিনকাবলে কাবলে আইয়ুকুদা ইলেইকে ওয়াহিউ এই কোরআনের ওয়াহি সম্পূর্ণ হওয়ার আগে কোরআনের ওয়াহি করা এখনো জিব্রাইল আলী সাল্লামের সম্পূর্ণ হয়নি শেষ হয়নি আর তুমি তাড়াতাড়ি করে বলা শুরু করেছ মুখস্থ করা শুরু করেছো এইরকম করিও না পড়ে শুনিয়ে দিতে দাও জিবর সালাম শুনিয়ে দিক তুমি মনোযোগ দিয়ে শোনো কি বলা হচ্ছে আর তারপরে তখন মুখস্থ করো তবে এলমকে বাড়াবার জন্য জ্ঞানের সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করো ওয়াকুর রব্বে জিদনি ইলমা হে নাবি তুমি বলো এই দোয়া রব্বে হে আমার প্রতিপালক জিদনি ইলমা আমার জ্ঞানকে সমৃদ্ধ করো আমার জ্ঞানকে বৃদ্ধি করো জিদনি ইলমা এই দোয়া নবী করিমসাল্লামকে স্বয়ং আল্লাহ পাক শিখাচ্ছেন তাই না বেশি বেশি এই দোয়া করবেন আর সেই এলম আল্লাহ পাক শিখাবেন যে এলম আপনার দিন দুনিয়ার ক্ষেত্রে উপকারী প্রথম এলম হচ্ছে আল্লাহর দিনের জ্ঞান আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে আর আল্লাহর দিন সম্পর্কে এই তিনটি যে মূলনীতি ইসলামের এই সম্পর্কে জ্ঞান আর তারপরে দুনিয়ার যে কোনো উপকারী জ্ঞান আল্লাহ যেমন রয়েছে আল্লাহ তোমার কাছে উপকারী জ্ঞান চাই অপকারী জ্ঞান চাই না যেটা আমার ক্ষতি করবে বা অন্যের ক্ষতি করবে যে নলেজ বা জ্ঞান সেই জ্ঞান চাই না কোরআন করিমের আরেকটি আয়ত রয়েছে হাফেজরা কে বলতে পারেন নবী করিম সাসান যখন তাড়াতাড়ি বলা শুরু করতেন জবান নড়াইতে শুরু করতেন আল্লাহ নিষেধ করলেন লা তো হার্রেক বেহি লিসানাক হ্যাঁ উনত্রিশ পারাতে রয়েছে লা তো হার্রেক বেহি লিসানাক হে নবী তোমার জবানকে এত বেশি নড়াচড়া শুরু করিও না তাড়াহুড়া করিও না লে তাজালা বেহি এই ওয়াহি নিয়ে তাড়াহুড়া করার উদ্দেশ্যে ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনা কারণ আমার দায়িত্ব হচ্ছে এই কোরআনকে সংকলিত করে দেওয়া জমা করা কোরআন আর তা পাঠ করিয়ে দেওয়া পড়িয়ে দেওয়া এটাও আমার দায়িত্ব সুতরাং আমি যখন পড়ে দেব মানে আমার ফেরেস্তা যখন পড়ে শুনিয়ে দেবে আমার পক্ষ থেকে ফাইজা কারানা ফত্তাবে কোরআনা তখন তুমি তার পাঠের তার তেলাওয়াতের অনুসরণ করো মানে তার পেছনে পেছনে পড়ো এই জন্য এতে অনুসরণ করা মানে পিছনে পিছনে থাকা নবী সাল্লামের ইত্তেবা ফরোজ মানে নবীর পিছনে থাকতে হবে এরা যে নবীর সাইডে হয়ে নবীও করেছেন আমিও করব নবী যদি সরিয়ে দিয়ে থাকেন আমাদের হুজুরাও বিদাতে হাসানা দিতে পারে এটা নবীকে ফলো করা ইত্তেবা করা হইল না তাই না তো যারা বিদাতের ভাগ করেছে বিদাতে হাসানা সাই সাইয়ানা তার নবীর পাশে বা পাশেও থাকেন এগিয়ে গেছে তারা প্রথম আয়াত আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না যারা বিদাতকে ভাগ করে নতুন হইলে কি হবে আর ইসলামে না হয় নাই নবী করেননি তখন প্রয়োজন ছিল না তখন আসলে প্রয়োজন ছিল না কিন্তু এখন হ্যাঁ প্রয়োজন থানবী সাহেব তার একটি আশরাফুল জবাব কিতাবে এই কথাই লিখেছেন মজাব সম্পর্কে তকলিদের জরুরত তিনশো চারশো বছর পর্যন্ত ছিল না তখন প্রয়োজন ছিল নবীর যুগে ছিল না সাহাবা একান্তের যুগে ছিল না আর ওই তাবেইনদের যুগে ছিল না তাবা তাবের যুগে ছিল না কিন্তু এখন জাতি অজ্ঞ সুতরাং তকলিদ চারটার একটা মানা ফরজ এখন প্রয়োজন তাহলে নবীর যুগে ছিল না প্রয়োজন ধর্মে আর এখন ধর্ম হিসাবে প্রয়োজন এটা আল্লাহ রসুলের আগে বেড়ে যাওয়া আল্লাহ রসুলের আগে বেড়ে যাওয়া কঠোরভাবে আল্লাহ ফাকরবুল্লা আলম নিষেধ করেছেন মহান আল্লাহ ইরশাদ করছেন তারপরে আদাম আলী সালামের কথা ওয়ালাকাদ আহেদানা ইলা আদাম মিন কাবলু ফানাসি ওয়ালাম নাজিদুল্লাহ আজমা আর নিশ্চয় আমি আদাম আলী সালামের সাথে অঙ্গীকার নিয়েছিলাম মিন কাবুল এর পূর্বে কিন্তু সে ভুলে গিয়েছিল ফানাসি আল্লাহ বলছেন যে সে কি করেছিল ভুলে গিয়েছিল মানুষ যে ভুলে যায় এজন্য মানুষকে ইনসান বলা হয় মানুষকে কি বলা হয় অমাসম্য আল ইনসান ইল্লা দুটি কারণ বর্ণনা করা হয়েছে শব্দগত একটা এল্লালে উনসিহি মানুষ জঙ্গলি পশুর মতো জঙ্গ একা বাস করতে পারেন না মানুষকে একা যদি বনে রেখে দেন বা একা কোনো ঘরে বন্ধ করে রেখে দেন তো কিছুদিনে পাগল হয়ে যাবে বাস করতে পারবে না অশান্তির শেষ থাকবে না যতই ভালো খাবার দেন তাকে তো উন্স মহব্বত চাই ভালোবাসা চাই সংসর্গ চাই কারো সাথে থাকতে চাই কথা বলতে চায় এটা একটা মানুষকে মানুষ বলার বা ইনসানকে ইনসান বলার কারণ শব্দগত আর ইনসানকে ইনসান বলা হমা সুমিয়াল ইনসান ও ইল্লাল কেউ কেউ বলেছেন যে মানুষকে কি যেন মানুষ বলা হয়েছে যে মানুষ ভুলে যায় আর প্রথম মানুষই ভুলে গেছে আল্লাহ কেমন করে তাগিদ করে দিয়েছেন বলা তাকরা বাহাদিস সাজার দেখো সব খাও খুব আমোদ ফুর্তি গাছের কাছে যাবে না গাছের কাছে যাবে না কিন্তু আল্লাহ বলছেন ফানাসিয়া তিনি ভুলে গেলেন মহান আল্লাহ ইরশাদ করছেন যে আমি আদম আলী সালামের কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে দেখো তুমি জান্নাতে খাও দাও কিন্তু এখানে যাবে না সংক্ষেপে এখানে বলা হয়েছে কিন্তু সে ভুলে গিয়েছিল আজমা তাকে দৃঢ় সংকল্প পেলাম না আল্লাহ কি বলছেন আদম আলী সালামকে কি পেলাম না দৃঢ় সংকল্প পেলাম না এই জন্য অধিকাংশ মানুষ দৃঢ় সংকল্প নয় কতবার যাবে নামাজি নামাজ শুরু করে কতবার যে পাপি পাপ থেকে তওবা করে আবার ওই পাপ শুরু করে দেখছেন না কতবার প্রত্যেক রমজানে তবা করে এই যে নামাজ ধরলাম আর ছাড়বো না বাপ মরলে তবা করে নামাজ ধরলাম আর ছাড়বো না মা মরলে তবা করে নামাজ ধরলাম ছাড়বো না আমাদের বিশেষ করে বাংলা এদের দেশের বা যে কোনো জায়গার অবস্থা এইরকম একটু বালা মুসিবত আসলে সোজা হয়ে যায় একটু তারপরে কয়েকদিন পর আবার শেষ বললাম না যেদুল্লাহ আজমায় দৃঢ় সংকল্প পাওয়া গেল না <clears throat> আল্লাহ পাকের সাদ করছেন ওয়াইদ একাতিস চুদুলি আদম স্মরণ করো যখন আমি বলেছিলাম ফেরেস্তাগণকে যে চুদুলি আদম তোমরা আদম আলি সালামকে সাজদা করো জাদু তারা সকলে সেজদা করেছিল ইল্লা ইব লিস তবে ইব লিস এ সেজদা করেনি অস্বীকার করেছে আবা অস্বীকার করেছিল ফাকুলনা আল্লাহ সংক্ষেপ করে দিলেন অস্বীকার করলো আল্লাহ পাকের কথা হলো ইবলিসের সাথে কেন কেন অহংকার প্রকাশ করলো আবা ওস্তাকবারা ওকান আমিনাল কাফেরিন বললো আনা খাই রুমিনু আমি বেশি ভালো আদমকে কেন আমি সেজদা করবো খালাক্তা নারী ও খালাক্তা তিন তাকে মাটি দিয়ে তৈরি করলে আমাকে আগুন দিয়ে তৈরি করলে আগুন আবার মাটিকে মাটির কাছে কি করে ঝুঁকতে পারে ঝুঁকবো না আমি <clears throat> এখানে আল্লাহ সংক্ষেপ করে বলছেন আদম আলাই সাল্লামকে আল্লাহ পাক উপদেশ দিলেন না আমি বললাম ইয়া আদম হে আদম ইন্নাহাজ আদু আদুবুল্লাখ এই যে ইবলিস না তোমার শত্রু ওয়ালিজাউজিকা আর তোমার স্ত্রীরও শত্রু আর আদম হাওয়ার শত্রু মানে প্রত্যেক আদম সন্তানের শত্রু কিয়ামত পর্যন্ত প্রত্যেক আদম সন্তানকে ইবলিশ জাহান নামে নিয়ে যেতে চায় দুনিয়া আখেরাতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করতে চায় মিনাল জান্নাতে সুতরাং তোমাদেরকে জান্নাত থেকে যেন এই ইবলিশ বের না করে বের না করতে পারে যদি বের করে দেয় ফাতাসকা তাহলে বড়ই কষ্টে পড়ে যাবে বড়ই দুর্ভাগ্য তোমাদের হয়ে যাবে হতভাগা হয়ে যাবে বড়ই বদনসিব হয়ে যাবে ফতাস খা যে অর্থ করবেন করুন ফতাস খা আল্লাহ জান্নাতে আদমকে হাওয়াকে রেখে দিয়ে সৃষ্টি করার পরে জান্নাতে রেখে দিলেন আর বললেন দেখো তোমার জন্য এত রয়েছে যে আল্লাহ তাজু আফিহা এই জান্নাতে কোনোদিন তুমি ক্ষুধার্ত হবে না জু জু মানে ক্ষুধা তো তাজুয়া যা এজু মানে ক্ষুদার্ত হওয়া তুমি ক্ষুদার্ত হবে না ওয়ালা তারা আর তুমি কখনো নগ্ন হবে না এত লেবাস পোশাক রয়েছে যে কখনো নগ্ন হবে না যে কাপড়ের অভাব চিন্তা হয়ে যাবে যে কি পরব এও চিন্তা থাকবে না আর এখানে এত পানীয় বস্তু রয়েছে যে ওখানে কোনো দিন তুমি পিপাসার্থ হবে না হ্যাঁ তৃষ্ণার্থ হবে না ওয়ালা তাদহা আর কখনো তুমি রোদ্রেও পুড়বে না জান্নাতে কোনোদিন রোদও লাগবে না তোমাকে রোদে যতটা প্রয়োজন রয়েছে ওটা আল্লাহ পাক দেবেন কারণ মানুষ হিসাবে মানুষ যে আল্লাহ পাক রক্ত মাংস দিয়ে সৃষ্টি করেছে এটা রোদের প্রয়োজন রয়েছে তাপের কিন্তু এত তাপ নাই যে গরমে কষ্টে পড়ে যাবে ওলা তাজা তুমি রোদরে পুড়বেও না দোহা এই সকালবেলা যখন একটু রোদের তাপটা বাড়তে লাগে এই সময়টাকে এই জন্য দোহা বলা হয় ওইখান থেকে বলা তাজা যে তুমি রোদরেও পুড়বে না হাওয়াসওয়াসা এলি শয়তান কিন্তু শয়তান আদমকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো কালা বলতে লাগলো ইয়া আদম হে আদম হাল আদুল্লু কালা দিল খুল্দ তোমাকে কি বাতলে দেবো দাল্লা আদুল্ল মানে বাতলে দেওয়া হ্যাঁ রাস্তা দেখিয়ে দেওয়া তোমাকে জানিয়ে দেব বলে দেব আলা সাজারাতিল খুলদ সাজারাতুল খুলদের মানে কে করতে পারেন হ্যাঁ শাব্দিক অর্থ হ্যাঁ খোলদ মানে চিরস্থায়ী আর সাজার তোমার গাছ চিরস্থায়ী গাছ হ্যাঁ অক্ষয় হ্যাঁ বা অনন্ত বলে অনন্ত জীবনপ্রদ বৃক্ষ মনে থাকবে মুশকিল শব্দ তাই না সহজ শব্দ স্থায়ী জীবনদায়ক গাছ রইল সাজারাতুল স্থায়ী জীবনদায়ক গাছ সাজারাতুল খুলত তো এমন একটা গাছের কথা জানিয়ে দেব তুমি আসলে জানো না আমি জানি সেই গাছটা হচ্ছে সাজারাতুল খুদ স্থায়ী জীবনদায়ক গাছ যদি গাছের ফল খেয়ে নাও তাহলে চিরকাল এখানে থাক কেউ তোমাকে বের করতে পারবে না লায়াবলা আর অক্ষয় রাজত্ব এমন রাজত্ব যা লায়াবলা ক্ষয় হওয়ার নাই ধ্বংস হওয়ার নাই ফাঁকালা মিনহা কতদিন ধরে যে এরকম ফুসলাতে থাকলো তারপরে উভয়ে খেয়ে ফেললো আদাম হাওয়া আলিহাম দুজনে খেয়ে ফেললেন ফাবাদাত আহমা তখন তাদের নিজেদের সামনে তাদের নিজেদের লজ্জা স্থান হ্যাঁ উন্মুক্ত হয়ে গেল খুলে গেল বাদা মানে হচ্ছে প্রকাশ হয়ে যাওয়া খুলে গেল শরীরের কাপড় জান্নাতি কাপড় খসে পড়ে গেল আর শরীরের কাপড় নেই উলঙ্গ একেবারে স্বামী স্ত্রী দুইজনে উলঙ্গ আল্লাহ পাক মানুষকে লজ্জা দিয়ে সৃষ্টি করেছেন এই জন্য যেসব ছেলে মেয়েরা দুই বছর এক বছর বয়সে সবসময় কাপড় পরতে অভ্যস্ত একমাত্র তার মা ওকে পেশাব পায়খানা পরিষ্কার করে দেয় আর কেউ করে না ভাই বোনকে বাথরুমের কাছে আসতে দেবে না দেখেছেন আমি বাচ্চাদেরকে দেখেছি ওর আম্মা হয়তো পরিষ্কার করে দেয় কখন আমি বলছি আমি করে দিই বলছে না না না না দরজাটা লাগিয়ে দিচ্ছে লজ্জা আল্লাহ পাক মানুষের মধ্যে রেখে দিয়েছেন সে পুরুষ হোক আর নারী হোক আল্লাহ লজ্জা রেখেছেন কিন্তু এই লজ্জাকে ধ্বংস করে দিচ্ছে সহশিক্ষা সহশিক্ষা অবাধ মেলামেশা একসাথে চাকরি হ্যাঁ চোখ চোখ চোখে চোখ মিলিয়ে নারী পুরুষের কথা হাসি মুখে কথা এইসব বেহাই লজ্জাকে মুসলিম সমাজ থেকে ধ্বংস করে দিল মুসলিম সমাজের নারী পুরুষের মধ্যে লজ্জা প্রাকৃতিকভাবে আছে সেটা থাকবে যদি তারা ভালো পরিবেশ পায় আর অমুসলিম পরিবেশ যেখানে এই ধারণা আল্লাহ পরকালের ধারণাই নেই আল্লাহর বিধানের ধারণা নেই তাদের তো ছোট থেকে লজ্জা বলে কিছু থাকছে না শেষ হয়ে যাচ্ছে আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করছেন যে তাদের লজ্জা স্থান খুলে গেল প্রকাশ পেয়ে গেল ওয়াতাফিকা ইয়াকসিফানি আলিহামাই মোয়ারাকিল জান্না তখন তাড়াতাড়ি করে তারা জান্নাতের পাতা নিয়ে নিজের লজ্জা স্থান ঢাকতে শুরু করলো একসেফানে খাসাফা একসেফ মানে একটা পাতাকে আর একটা পাতার সাথে জড়ানো যেমন কাপড়ে জোড়াতালি দিয়ে থাকে খাসাফা এর মানে তো জান্নাতের পাতাগুলিকে জড়াতে শুরু করলো জড়িয়ে লজ্জা স্থান ঢাকতে শুরু করলো তাড়াতাড়ি করে ওয়াসা আদম ফাগাওয়া আল্লাহ বলছেন আদম তার প্রতিপালকের বিরুদ্ধাচরণ করেছিল ফাগাওয়া সুতরাং সে বিভ্রান্তির শিকার হয়ে ভ্রান্ত পথে চলে গেছিল ভুল পথে চলে গেছিল যে সতর্ক করেছিলেন যদি মনে রাখত ভুলে না যেত তাহলে ইচ্ছে করে মনে আছে আর আল্লাহর নাফারমনি করব করব না এই কাজ করেননি ভুলে গেছিলেন যেমন আপনার কোনো একদিনে জোহরের নামাজ মনেই নেই তাই না জাহাজকে জোহরের নামাজ পড়িনি তাহলে আদম আলী সালামের ভুলটা ওই ধরনের ভুল ছিল না তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন ধরে নিলেন জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ কোন সংশোধনের রাস্তা আছে এই জান্নাতে কি ফিরে আসতে পারবো আল্লাহ বললেন ঠিক আছে আসতে পারবে ফিরে কিন্তু ইমান আমল ঠিক রাখতে হবে সৎকর্মশীল হইতে হবে এই যেই জান্নাত হারিয়েছ সেই জান্নাত আবার ফিরিয়ে দেব সেই জান্নাত আবার ফিরিয়ে দেবো আর তোমাকে শুধু না তোমার সমস্ত সন্তানের ক্ষেত্রে এই নীতিমালা যদি ইমান আমল ঠিক রাখে ইমানের সাথে সৎকর্মশীল হয় ভালো কাজ করে তো প্রত্যেকে আবার এই জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবো যে জান্নাত তোমাকে একবার দেখিয়ে দিলাম আর তোমার এই ভুলের কারণে তোমাকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হলো এই সাজারাতুল খুদ সম্পর্কে নবী সাল্লাহ আলি সাল্লামের একটা হাদিস রয়েছে যে হাদিসটি সম্পর্কে একটু বলে দিই জানি না সময় আছে কিনা নবী করিম সাল্লা সাল্লাম বলছে ইন্নাফিল জান্নাতে লাশা যারা জান্নাতে এমন একটা গাছ আছে একটা গাছ মানে এক ধরনের গাছ আছে ইয়াসিরুর রাকেব তার ছায়াই ওই একটা গাছের ছায়াই একজন সওয়ার ব্যক্তি ঘোড়ার পিঠে সওয়ার অন্য রেওয়ায়তে রয়েছে যে দ্রুতগামী ঘোড়া দ্রুত ছুটতে পারে ঘোড়া এইরকম ঘোড়ার পিঠে চড়া ব্যক্তি চলতে থাকবে মেয়া তো আমিন একশো বছর ধরে লাউহা তারপরেও এক কেনারা থেকে আর এক কেনারা পৌঁছিতে পারবে না ওই গাছটির নাম মুসনাদ আহমদে রয়েছে ওয়াহিয়া সাজারাতুল খুলদ ওইটাই হচ্ছে স্থায়ী জীবনদায়ক গাছ যাকে সাজারাতুল খুলদ বলা হয়েছে সারা জীবন ধরে চলতে থাকবে কিন্তু এক এক কিনারা থেকে আর এক কিনারায় যেতে পারবে না হ্যাঁ একশো মেয়াদ আমি একশো বছর ধরে আর দুনিয়ার জীবন একশো বছর বেশি নাই তাই না তাহলে আমাদের দেশে যে বক্তারা আর বক্তাদেরকে আমি এই জন্য কম বক্তা বলি কথা বুঝছেন কম ইলিম নিয়ে বেশি বকে আসলে কম বক্তা একটা উর্দুতে শব্দ আছে ও গালি ওইটা আর ওইটাকে যদি একটু বিকৃত করে বক্তা মানে যে বকে আর কম কম এলিম নিয়ে বকে ও কম বক্তা তো এই বক্তাগুলি আসলে অধিকাংশই কম বক্তা যার ফলে এরা বলে যে গম গমের গম খেয়ে নিয়েছিল এই গম কোথায় পেলে আরে গমের গাছের নিচে কি একশো বছর চলা যায় গমের গাছ কি এত বড়ই হয় হ্যাঁ তাহলে জেহালত না এটা তাহলে সাজারাতুল খুলদ এমন একটা গাছ রাকে ও ফিজিল্লেহা একশো বছর ধরে চলতে থাকবে ওর নিচে লাইকটা হো তাহলে গমের গাছ নিশ্চয় নয় তাই না গন্ধ আর তাও গম বলেন আমাদের দেশের বক্তারা বলে গন্দম খেয়ে নিল ফার্সি ভাষায় বক্তব্য করে গন্দম খেয়ে নিল আল্লাহ পাক এরশাদ সোম্মাজতাবাহু রব্য আল্লাহ পাক আর রাহমুর রাহিম বড়ই দয়ালু সেই জন্য আল্লাহ পাক তাকে পুনরায় মনোনীত করলেন বাছাই করলেন যে ঠিক আছে মাফ করলাম ফাতাব আলী তার তব কবুল করলেন ওয়াহাদা এবং তাকে সঠিক পথ দেখালেন এখন কিভাবে চলতে হবে জীবন বিধান তার দুনিয়ায় কিভাবে চলতে হবে কি আল্লাহ ইবাদবন্দি করতে আল্লাহ তাকে নভি বানাইলেন আর শিখাইলেন তাকে আল্লাহ পাক রব এমনকি দুয়াটাও শিখিয়ে দিলেন ফাতাল্লা কাদামের রব্বে কালিমাত আল্লাহ শিখিয়েছেন না আল্লাহর কাছ থেকে হাসিল করেছিলেন কেমন করে দোয়া করতে হবে কোন ভাষা দিয়ে তবা করব কেউ তো শিখাবার নাই আরে ছোটদের বড়রা শিখাবার থাকে কে আছে আল্লাহ ছাড়া কেউ শিখাবার নেই আল্লাহ পাক শিখাছেন বলো রব্বানা আজলামনা ওয়াইল্লাম তকফিল্লানা ওয়াতার হামনা লানা কোন আন্নামিয়াল খাসরিন আর বিদাতিদের কথা যে নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন আদম আলাইসাল্লাম জাল কথা কোরআনের কথা হচ্ছে যে এই দোয়া আদাম কোরআন আর কোরআন বিরোধী কথা করছেন কাল এহ দেখো আর জান্নাতে থাকা চলবে না যখন এরকম ভুল করি ফেললে এহ বেতা মিনহা তোমরা দুইজনে বেরিয়ে পড়ো নেমে যাও মিনহা এই জান্নাত থেকে এই দুইজন কে একদল তাফসিরকার বলছেন যে তোমরা দুইজন মানে তোমরা স্বামী স্ত্রী নামো তাহলে আদম আর হাওয়াকে বলা হয়েছে আর একদল তাফসিরকার বলছেন যে এ বেতা তুমি আর ইবলি তুমিও নামো ইবলিস ইবলিসও জানাতে ছিল ইবলিস তুমিও নামো তুমি যখন শেষদা করলেন না ফরমান তুমি যাও আর আদাম তুমি ওর কথা শুনলে কেন তোমাকে আগে সতর্ক করেছিলাম যে ইবলিস তোমার শত্রু উল্লাকা তোমার তোমার বিবির শত্রু কেন ওর কথা শুন যাও দুইজনই নামো তাহলে আদম আলাইসালামকে জান্নাত থেকে আল্লাহ বের করলেন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন এটাই হচ্ছে ঠিক আর আরেকটি আয়াতকে এখানে মেলানো যেতে পারে যেখানে আল্লাহ বহু বচন দ্বিবচন না তাসনিয়া না বহু বচন ইহবে তু হাজামিয়া তোমরা সকলে নাম তাহলে আদম হাওয়া ইবলি সবাইকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন ইবলিসের অপরাধের জন্য আর আদম আলাইসাল্লাম আর হাওয়ার এই ভুলের কারণে আর আল্লাহ এই কথাও জানিয়ে দিলেন যে এই শত্রু শুধু জান্নাতের শত্রু না দুনিয়াতেও শত্রু থাকবেই বাদকুমলে বাদিন আদুবুন তোমাদের একে অপরের কিন্তু চিরকালের শত্রু তোমাদের একে অপরের শত্রু ইবলিস তোমার শত্রু সুতরাং শত্রুকে শত্রু জানো কবরদার মনে যেসব কুমন্ত্রণ আসছে খারাপ কথার খেয়াল আছে জানবে শয়তানের পক্ষ থেকে কখনো নেবে না যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা হেদায়ত আছে আল আসমানি সিলেবাস আসে ফামানি তাবা হোদাইয়া সুতরাং যেই ব্যক্তি আমার দিক নির্দেশনাকে অনুসরণ করবে ফালাইয়াদিল্ল ওয়ালায়াসকা সে কখনো পথভ্রষ্ট হবে না ওয়ালায়াসকার কখনো হতভাগা হবে না কখনো কষ্টে পড়বে না কখনো তার দুর্দশা হবে না অমান আরাদান জিকিরি পক্ষান্তরে যেই ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহর উপদেশ কোরআনে করিম রাসুলের হাদিস কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরলো না মুখ ফিরিয়ে নিল শির্ক বিদাতের মাধ্যমে হোক অথবা ফরোজ অজেব ছেড়ে দিয়ে বেদিন হয়ে গিয়ে ফাইনালাহু মাইসাতন দানকা তার জীবন হবে বড়ই সংকীর্ণ আমা আর তাকে অন্ধ করে কিয়ামতের দিনে উঠাবো কাল আল্লাহ পাককে ওই অন্ধরা কিয়ামতের দিনে যে অন্ধ হয়ে উঠেছে অথচ চোখ অলা ছিল দুনিয়ায় বলে রব্বে হে আল্লাহ হে প্রভু লেমা হাসার তানি আমা আমাকে অন্ধ করে কেন উঠালে ওকাত কুন্ত সিরা অথচ আমি চক্ষুসমান ছিলাম আমি তো চোখওয়ালা মানুষ ছিলাম আমাকে অন্ধ করে কেন উঠালে আল্লাহ পাকের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নাও মানে আল্লাহ পাকের দিন মেনে না চলা যে কোনো ক্ষেত্রে হোক তাহলে অশান্তির জীবনকে বলা হয়েছে সংকীর্ণ জীবন আই স্বাতন্ত্রানকা মানসিক অশান্তি রুহের শান্তি নেই হৃদয়ের শান্তি নেই দুনিয়ার প্রাচুর্য পেয়েও শান্তি নেই শান্তি নেই কিন্তু অল্পতেই একজন মমিন বান্দা সন্তুষ্ট ওতেই তার শান্তি রয়েছে এছাড়া বহু শান্তির দিক রয়েছে যেগুলি আলোচনার জন্য সময়ের প্রয়োজন রয়েছে আল্লাপাক জবাবে বলবেন যে কেন অন্ধ হয়ে উঠলে কালা কাজালে কাতাত কায়াত না এইভাবে আমার আয়াত নিদর্শন তোমার কাছে এসেছিল ফানাসি তাহা কিন্তু তুমি ভুলে গিয়েছিলে উপেক্ষা করেছিলে ভুলে যাও মানে মাননি তুমি উপেক্ষা করেছিলে ওয়াকালিমা তুনসা এইরকমই আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে এজন্য আমিও যেন তোমাকে ভুলে গেছি আল্লাহ তো বলেননি কিন্তু ভুলে যাওয়ার মতো আচরণ করেছি আর এইভাবে আমি বদলা দেব ওই সব লোকদেরকে যারা সীমা লঙ্ঘন করবে ওয়ালাম রব্বেহি আর তার রবের আয়াতকে বিশ্বাস করবে না ওলা আজাবুল আখেরাতে আসাদ্য আবকার আখেরাতের শাস্তি হচ্ছে বড়ই কঠিন আর স্থায়ী আফালাম ইয়াহেদুল্লাহম কাম আহলাখান কাবুল আহমিনাল করুন তাদেরকে কি কি এই কথা দিক দিক নির্দেশনা দিল না এই বিষয়টি কি তাদেরকে সঠিক রাস্তা দেখাইলো না যে কত জাতিকে তাদের পূর্বে আমি ধ্বংস করেছি বহু জাতিকে ধ্বংস করেছি কেন ধ্বংস করলাম ওই জাতিকে একটু চিন্তা করলে না এতে হেদায়ত পেলে না তোমরা এমসোনাফি মাসাকে নেই অথচ তাদের বাসস্থান দিয়ে তারা চলাফেরা করছে মক্কার লোকেরা এই তাবুক দিয়ে সমুদ্রের এলাকা দিয়ে সফর করত লুত আলি ইসলামের জাতিকে ওই মৃত সাগর ওই এলাকা ধ্বংস করে ওর পাশ দিয়ে তারা ফিলিস্তিন যেত উর্দুন যেত শাম যেত তাহলে এসব দেখতো না তা ইয়ামসুনাফি মাসাকে নিশ্চয়ই এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে নিদর্শন রয়েছে কার জন্য বিবেকবান ব্যক্তির জন্য তারপর বলছেন ওয়ালাউল্লাহ কালিমাতুন সাবাকাতমির রব্বিক যদি হে নবী তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না হইতো সাবাকাত মির রব্বিক মানে পূর্ব সিদ্ধান্ত না হইতো যে দুনিয়াতে মানুষকে ধ্বংস করে দেব না পাপ করলেও রাখবো খেতে দেব পড়তে দেব দুনিয়ার ভোগ বিলাসে সামগ্রী দেব শ্বাস প্রশ্বাস নিতে দেবো সবকিছু দেব এটা যদি আল্লাহ পূর্ব সিদ্ধান্ত না হইতো লাখানা লেজামান তাহলে তাদের ওপর শাস্তি আজাব অবশ্যই দুনিয়ায় এসে যেত ওয়াজালু মোসাম্মা আর যদি নির্ধারিত সময় না হতো প্রত্যেক আল্লাহ নির্ধারিত সময় দিয়েছেন ষাট বছর আশি বছর একশো বছর দেবেন আল্লাহ সময় যতই জুলুম করুক দেবেন আল্লাহর সময় নির্ধারণ করে দিয়েছেন দুনিয়াতে সাথে সাথে পাপের জন্য ধরবেন না আল্লাহ ছাড় দেবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ কি করেন ছাড় দেন ছেড়ে দেন না ছাড়বেন না আল্লাহ কিন্তু ছাড় দেন ফসবের আলামায়া কুলুন হে নবী তুমি ধৈর্য ধারণ করো ওই সব কষ্টের কথার ওপর যেসব তারা বলে থাকে তোমাকে ওয়াসাব্বেহ বেহামদে রব্বেক আর তোমার রবের প্রশংসা বিজড়িত তসবিহ করো মানে নামাজ আদায় করো সলাত আদায় করো এখানে তসবি বলে আর তাহমিদ বলে আল্লাহর প্রশংসা বলে নামাজকে বোঝানো হয়েছে বিশেষ করে কাবলা তলু শামসে সূর্য উদয় হওয়ার পূর্বে সূর্য উদয়ের পূর্বে কোন নামাজ ফজরের নামাজ ও কাবলা গুরু বেহা মোবাইল শুরু করেই দিলেন ওয়াকাবলা গরুবে আর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে কোন নামাজ আসরের নামাজ দুই অক্ত হইল এই আয়াতে পাঁচ অক্ত নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে কিন্তু স্পষ্ট নাম ধরে বলা হয়নি স্পষ্ট নাম ধরে বলা হয়নি আর অক্ত বলা হয়নি সুতরাং আহলে কোরআন যারা বলে কোরআন যথেষ্ট গুমরা কোরআন কখনো যথেষ্ট নাই এতে টাইম শুরু শেষও বলা হয়নি আর নাম ধরেও বলা হয়নি জহর আসর মাগরে বেশা ফজর এভাবে বলা হয়নি অমিন <clears throat> আনা ইল্লাইলে আর রাতের কালেও তসবি কর প্রশংসা বিজড়িত মানে নামাজ পড়ো রাতের কালের নামাজ মানে হ্যাঁ মাগরে বেশার নামাজ ও আতরাফান নাহার আর দিনের প্রান্তে দিনের প্রান্তে নামাজ পড়ো তার মানে জোহরের নামাজ লাল্লাকা তারদা যাতে করে তুমি সন্তুষ্ট হতে পারো তুমি যদি এই পাঁচ অক্ত নামাজ পড়ো তাহলে আল্লাহর নিয়ামত পেয়ে জান্নাত পেয়ে কি হতে পারবে সন্তুষ্ট হয়ে যাবে মাম মা ফি এখানে নবী আল্লাহ উপর দিকে দেখতে নিষেধ করেছেন আর তার উম্মতকে প্রত্যেক মানুষকে আল্লাহ বলেছেন নিচের দিকে তাকা ওপর দিকে তাকায় না কারণ ওপর দিকে তাকালে কখনো শান্তি পাবেন না এটা আপনার বাস্তব জীবনে সব সময় মুখস্থ করে নেন গ্রামের যারা আপনার চাইতে সুখী তাদের দিকে সব সময় তাকান তাদের ছেলে মেয়ের দিকে আপনার ছেলে মেয়েরা যদি তাকায় এত সুখের জীবন দেশের যারা সুখী সারা বিশ্বে যারা এত ধনাঢ্য এত বড় নেতা হয়েছে তারা ওদের দিকে তাকালে কখনো শান্তি হবে না হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাতে হবে দিনের ক্ষেত্রে কারণ আখেরতের ব্যালেন্সে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ বলেছেন সেই জন্য ওই ক্ষেত্রে কম্পিটিশন করে হ্যাঁ ও যদি এত পরেজগার হইতে পারে আমি কেন হব না সে যদি পাঁচ অক্টর নামাজ পড়ে এত দশ ঘন্টা ডিউটি করেও তাহাজ পড়তে পারে আমি কেন পারবো না সে যদি আরাফার রোজা রাখতে পারে তো আমি কেন পারবো না সে যদি ছয় সওয়ালে রোজা রাখতে পারে আমি কেন পারবো না এইভাবে কিন্তু দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে আল্লাহ দেখতে বলেছেন ওপর দিকে দৃষ্টি সম্প্রসারিত করবেন না আল্লাহ পাকের সাদ করছেন নবীকে সম্বোধন করে ওয়ালা তামুদ্দান হে নবী তোমার দুই চক্ষুকে প্রসারিত করে দিও না এলামা মাত্তা নাবে ওই সব ভোগ সামগ্রীর দিকে যা আমি তাদেরকে দিয়েছি যা দিয়েছি আজওয়াজামিনুম তাদের বিভিন্ন দলকে বা বিভিন্ন লোককে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের নিয়ামত আল্লাহ দিয়েছেন বিভিন্ন রকমের ভোগের সামগ্রী দিয়েছেন কি সেগুলি জাহারাতাল হায়াতি দুনিয়া পার্থিব জগতের ফুল জাহারা মানে ফুল শাব্দিক অর্থ মানে পার্থিব জগতের সাজসজ্জা সৌন্দর্য পার্থিব জগতের আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন ওগুলোর দিকে তাকালে শান্তি পাবে না কখনো লেনাফতে হম ফি কেন দিয়েছি তাদেরকে যাতে তাতে তাদেরকে পরীক্ষা করি আল্লাহ পরীক্ষা করছেন ধন দিয়ে পরীক্ষা করছেন সুখ দিয়ে পরীক্ষা করছেন নেতৃত্ব দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন আবকা তোমার প্রতিপালকের দেওয়া রিজিক সবচাইতে উৎকৃষ্ট ও আবকার সেটা হচ্ছে চিরস্থায়ী এই রিজিক মানে আখেরাতের জীবনের শান্তি রিজিক জান্নাত ওয়ামর আহলাকা বিসলাত ওয়াস্তাবির আলাই হে নবী তোমার পরিবারকে তুমি সলাতে নির্দেশ দাও নামাজ পড়তে বলো তাহলে নিজে নামাজ পড়লে হবে না কি করতে হবে নিজের পরিবার মানে স্ত্রী ছেলে মেয়েকে নামাজ পড়াইতে হবে আল্লামা সাদি রহমতুল্লাহ তফসির সাদিতে বলছে নামাজ পড়াইতে হবে মানে নামাজ তার আগে শিখাতে হবে এই পয়েন্টটা মনে রাখবেন কারণ নামাজ পড়াইতে হবে মানে কিছুই শিখালেন না দুয়া সুরাস দাঁড়াইলে কি করতে হয় রুকুতে কি করতে হয় শেষ দায় কি করতে হয় কখন কোনটা করতে হয় কোনখান থেকে শুরু কোনখানে শেষ <coughs> শিখালেন না মুখস্ত করেন আত্মাইহাত জানেন না সলাতে ইব্রাহিমই জানে না দশ বিশটা সুরাও জানেন না নামাজের বিধি বিধান ভুল ভ্রান্তি জানে না সহ কখন হয় তাও জানে না আর পনেরো বছরের ছেলেকে বলছে চল নামাজ পড়তে চল ও যাবে কি করে আপনার কথায় কখনো যাবে না তাহলে নামাজের নির্দেশ দাও মানে প্রথম তার আগে আমল করার আগে হচ্ছে এলেম নামাজ শিখাও আগে সাত বছর বয়সে নামাজের সাথে করে নিয়ে যাও তখন থেকে শিখাতে শুরু করো তার আগে থেকে শিখাতে শুরু করো যাতে করে নামাজের বিধিবিধান জেনে নিতে পারে অস্তাফের আলিহা আর তার উপর তুমিও অবিচল থাকো অটল থাকো ধৈর্য ধারণ করো এটা হচ্ছে ধৈর্য ধারণ দিনের ওপর আমি উপজীবিকা চাই না রিজিক চাই না তোমার কাছে খেতে চাই না বরং নাহনো আমি তো তোমাকে রিজিক দিই বান্দাকে আমি দিয়ে থাকি ওয়াল আকেবাতুল তাকুয়া আর শুভ পরিণাম উত্তম পরিণাম কার জন্য আল্লাহ ভিরু তার জন্য যারা আল্লাহ ভিরু তাদের জন্য মুত্তাকিনদের জন্য ওয়াকালু আর কাফের মুশ্রিকেরা বলতো লাউলাইয়াতিম যদি মোহাম্মদ নবী হইল তাহলে সে কেন তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অলৌকিকত মজেজা নিয়ে আসে না মজেজা মানে নবী মজেজা অবশ্যই নিয়ে আসেন কিন্তু ওগুলোকে মজেজা মানবে না কোরআন মৌজেজা কোরআনের মতো তারা বানিয়ে নিয়ে আসতে পারে না নবী সাল্লাম চাঁদকে দুই টুকরো করে দেখালেন মৌজেজা এইরকম নবী সাল্লামের অনেক মৌজেজা রয়েছে মজিজার কিতাবাদিতে যা বিস্তারিত আলোচনা করা হয়েছে কিন্তু না ওগুলো মানবে না ওরা যেসব চ্যালেঞ্জ করেছে ঠিক আছে পাহাড়কে উড়িয়ে দেখিয়ে হ্যাঁ এই করে দাও সেই করে দাও যেগুলি তারা বলতো কিন্তু ওইগুলো আসলে যে মানবে তাহলে চাঁদ দু টুকরো দেখে অনসাকাল কামার মানতো মানলো না কেন আর কোন জাতির ওপর মজেজা চলে আসার পরে যখন মানেনি ওই জাতিকে আর দুনিয়াতে রাখা হয়েছে ধ্বংস করা হয়েছে ধ্বংস করা হয়েছে সুতরাং তোমাদের জন্য এই মজেজা কল্যাণকর নয় যদি তোমাদের চ্যালেঞ্জ আল্লাহ পাঠিয়েই দেন মজেজা আর তারপরে ইমান নিয়ে না আসো তাহলে তোমাদের কোনো কল্যাণ নেই মহান আল্লাহ বলছেন যে ওরা এইভাবে চ্যালেঞ্জ করতো যে তার রবের পক্ষ থেকে কেন নিদর্শন মজিজা অলৌকিকত্ব নিয়ে আসে না আওয়ালাম তা তেহিম বাইয়ানা তো মাফিস সোহফিল উলা তাদের কাছে কি আসেনি ওই সব বিষয় যা ওই সব বিষয়ের সুস্পষ্ট প্রমাণ বাইয়ানা যা প্রাচীন যুগের পুস্তিকাগুলিতে রয়েছে গ্রন্থে রয়েছে তাওরাত এঞ্জিল জবুরে যে সব বিষয়গুলি রয়েছে সেই সবের সুস্পষ্ট দলিল প্রমাণ মানে বাস্তব কি আসেনি এর অর্থ কি এর তাফসির সম্পর্কে বলছেন তাফসির কার্বন যে নবী করিম আলি সাল্লাম যে শেষ নবী হ্যাঁ সারা বিশ্বের মানুষের জন্য আসবেন এই ভবিষ্যৎবাণী তওরা তিন জিলে জাবুরে রয়েছে ওই সব বিষয়গুলি কি চোখের সামনে দেখতে পাই না তাওরাত পড়ে দেখুক ইঞ্জিল পড়ে দেখুক তো তাতে ভবিষ্যৎবাণী রয়েছে যে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আসবেন বিভিন্ন গোনাবলী তাতে পেশ করা হয়েছে এমনকি বেদ বেদও নবী সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে তাহলে এগুলি কি তাদের জন্য যথেষ্ট নয় আল্লাহ আর এদেরকে যদি এর পূর্বে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতাম তাহলে এরা বলার সুযোগ পেত আমি নবী পাঠাইতাম না তোরা করছিস তোরা কুফরি করছিস পাপ করছিস ধ্বংস করে দিলাম এই যদি করে দিতাম তা লাকালু তাহলে তারা বলতো রব্বানা হে আল্লাহ হে আমাদের রব লাউলা আর সালতা এলেনা রাসুলান আমাদের কাছে কোন রাসুল দুধ কেন পাঠাননি ফানাত্তাবি আয়াতে তাহলে তোমার বিধানাবলী মেনে নিতাম তোমার নিদর্শন তোমার আয়াতগুলি মেনে নিতাম মিন কাবলে আন্নাজিল্লা ও আমাদের লাঞ্ছিত অপদস্ত হওয়ার আগেই এইরকম লাঞ্ছিত অপদস্ত না হয়ে আর এরকম আজাবে পতিত না হয়ে আমরা মেনে নিতাম পাঠাওনি কেন তাহলে একটা বলার সুযোগ পেত সেই জন্য নবী মোহাম্মদ সাল্লাহামকে আমি পাঠিয়েছি আর যুগে যুগে নবী পাঠিয়েছি আল্লাহ পাক শেষ আয়াতে সুরাত তাহার এরশাদ করছেন কুল হে নবী মানুষকে জানিয়ে দাও কুল্লুন মোতারব্বেসুন প্রত্যেকে প্রতীক্ষায় রয়েছে প্রত্যেকে অপেক্ষমান মোতারাব্বেস মানে হচ্ছে অপেক্ষমান কুল্লুন মোতারাব্বেসুন প্রত্যেক অপেক্ষমান আমরাও অপেক্ষায় রয়েছি তোমরাও অপেক্ষায় থাকো আর আছো ছিল নাকি মক্কার মুশ্রেকেরা আরো বড় তামাশা দেখছিল অপেক্ষায় যে কখন যে মোহাম্মদের সর্বনাশ হবে আছি শুধু রাস্তাই দেখছি রাস্তা দেখা বলি আমরা আর সাহাবারাও অপেক্ষায় ছিলেন যে কখন যে আল্লাহর গুলি ধ্বংস হবে আর চূড়ান্ত ফাইসালা হবে কখন যে মক্কা বিজয় হবে ঠিক না কুল্লুন মোতারাব্বেসুন আমরা সকলেই কিন্তু অপেক্ষমান ফাতার আব্বাসু সুতরাং অপেক্ষা করো আল্লাহ বলছেন অপেক্ষা করো নবী জানিয়ে দাও ওদেরকে যে তোমরা অপেক্ষা করো ফাসাতা আলামুন শীঘ্রই তোমরা জানতে পারবে মান কারা সরল পথের পথিক সরল পথের অনুসারে আসাব মানে পথিক কারা সরল পথের প্রতীক অমানে তাদা আর কারা সঠিক পথ প্রাপ্ত কে হেদায়তে রয়েছে হে মক্কার মুশ্রেকেরা তোমরা আসল ধর্মের ওপর রয়েছ নাকি তোমরা বাতিলে রয়েছে আমরা হকে রয়েছি এটা শীঘ্রই তোমরা জানতে পারবে যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে বদরে আমুল ফুরকান হক বাতিলের ফয়সালা হইল তারপরে মক্কা বিজয় একেবারে চূড়ান্ত ফয়সালা হয়ে গেল জানতে পারলো শীঘ্রই তাহলে আলামন আমান আসাবু সেরাত ইসি ওমান হেতাদা আল্লাহ পাক রব্বুল আলম কোরআন বুঝার তৌফিক দান করেন কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি গুনা খাতা যেন মাফ করে দেন সুবহান রব্বিকা রব্বিল ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন